এই মাটি আর ওই আকাশ ওই সাগর আর এই বাতাস এই মাটি আর ওই আকাশ ওই সাগর আর এই বাতাস এই মাটি আর ওই আকাশ ওই সাগর আর এই বাতাস যা আছে এই নবে সবই যে তোমার সবুজ চত্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চোদ্দ জন শহীদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদের প্রথম প্রযোজনা হেরার পথ যা আছে এই নবে সবই যে তোমার যা আছে এই নবে সবই যে তোমার নদীর মাঝে সৃষ্টি তোমার স্রোতের কলতান পাখির কণ্ঠে সৃষ্টি তোমার মিষ্টি মধুর গান নদীর মাঝে সৃষ্টি তোমার স্রোতের কলতান পাখির কণ্ঠে সৃষ্টি তোমার মিষ্টি মধুর গান নদীর মাঝে সৃষ্টি তোমার স্রোতের কলতান পাখির কণ্ঠে সৃষ্টি তোমার মিষ্টি মধুর গান পাখির গানে গানে স্রোতের কলতানে পাখির গানে গানে স্রোতের কলতানে পাখির গানে গানে স্রোতের কলতানে বারে বারে দেখি প্রভু সৃষ্টি তোমার বারে বারে দেখি প্রভু সৃষ্টি তোমার এই মাটি আর ওই আকাশ ওই সাগর আর এই বাতাস এই মাটি আর ওই আকাশ ওই সাগর আর এই বাতাস যা আছে এই নবে সবই যে তোমার যা আছে এই নবে সবই যে তোমার যা আছে এই নবে সবই যে তোমার যা আছে এই নবে সবই যে তোমার সাগর মাঝে সৃষ্টি তোমার শত ঝিনুকের খেলা আকাশ মাঝে সৃষ্টি তোমার লক্ষ্য তারার মেলা সাগর মাঝে সৃষ্টি তোমার শত ঝিনুকের খেলা আকাশ মাঝে সৃষ্টি তোমার লক্ষ্য তারার মেলা সাগর মাঝে সৃষ্টি তোমার শত ঝিনুকের খেলা আকাশ মাঝে সৃষ্টি তোমার লক্ষ্য তারার মেলা ওই সাগরের মাঝে মুক্তামনির সাজে ওই সাগরের মাঝে মুনির সাজে ওই সাগরের মাঝে মুনির সাজে বারে বারে দেখি প্রভু সৃষ্টি তোমার বারে বারে দেখি প্রভু সৃষ্টি তোমার এই মাটি আর ওই আকাশ ওই সাগর আর এই বাতাস এই মাটি আর ওই আকাশ ওই সাগর আর এই বাতাস যা এই নবে সবই যে তোমার যা এই নবে সবই যে তোমার যা এই নবে সবই যে তোমার যা এই নবে সবই যে তোমার এই মাটি আর ওই আকাশ ওই সাগর আর এই বাতাস এই মাটি আর ওই আকাশ ওই সাগর আর এই বাতাস যা আছে এই নবে সবই যে তোমার যা আছে এই নবে সবই যে তোমার যা আছে এই নবে সবই যে তোমার যা আছে এই নবে সবই যে তোমার যা আছে এই নবে সবই যে তোমার যা আছে এই নবে সবই যে তোমার